একটি প্রশ্ন করেছেন এক ভাই তিনি লিখেছেন যে আমার মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু তার চেহারা ভালো না হওয়ার কারণে যৌতুক ছাড়া কোনো ছেলে বিয়ে করতে চায় না এক্ষেত্রে আমি কি করতে পারি আপনি আসলে সুন্দর প্রশ্ন করেছেন এটি বড় ধরনের মুসিবত আমাদের সমাজের মধ্যে সেটি হচ্ছে এই যে কোনো না কোনো কারণে যদি মেয়ের কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে দেখা যায় যে সেখানে বিয়ে দেওয়াটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় আপনি প্রথম যে কাজটি এখানে করতে পারেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মেয়েকে বলতে পারেন তার জন্য দোয়া করতে আর আপনি নিজেও দোয়া করতে পারেন আমরা বহু মেয়েকে দেখেছি তার চেহারা সুন্দর নয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার কারণে মহান আল্লাহ ও তারা তার জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছেন কোনো সন্দেহ নেই এটি আল্লাহর পক্ষ থেকে একটি মোকাদ্দার বা নির্ধারিত বিষয় তাই যে কেউ ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আপনি বিশেষভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এর জন্য দোয়া করুন আর আপনার যতটুকু সাধ্য কুড়ায় প্রচেষ্টা আছে সে প্রচেষ্টা আপনি ব্যয় করুন যাতে করে তার বিয়ের জন্য আপনি সুন্দরভাবে আয়োজন করতে পারেন ব্যবস্থা করতে পারেন এক্ষেত্রে যৌতুক দেওয়া আপনার জন্য যেহেতু ইসলামী সরিয়া অনুযায়ী বৈধ নয় সেক্ষেত্রে আপনি যৌতুক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ সুবাহ তালা কোরআন করিমে ওদের সাদ করেছেন ওমাইয়া তাকিল্লাহ আল্লাহ মাখরাজা যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনকে সত্যিকারভাবে ভয় করে ইয়েজা আল্লাহু মখরাজা আল্লাহ তালা তার জন্য পথ খুলে দেন আমাদের জন্য আল্লাহ তালা বিভিন্নভাবে পথ মুক্ত করে দেবেন যদি আমরা আল্লাহ রাবুল আলমীর উপর সত্যিকার তাওয়াক্কুল করতে পারি ফালিয়া তাবাক্কালি আলাইহিল মমিনুন মোমিনগণের উচিত হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের উপরই মূলত তাওয়াক্কুল করা তাই আল্লাহ সুবাহ তালার উপর সত্যিকার তাওয়াক্কুল করে আপনি আপনার যে প্রচেষ্টা আছে সে প্রচেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ তালা আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ সুবাহ এর জন্য একটি ভালো ব্যবস্থা করবেন কোনো সন্দেহ নেই